রবিবার রাত দশটায় ninety one point nine friends F M এ আসছে সে আসছে যে আসার সে তো আসবেই এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নেশারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে বসেছি ভেবেছি এবং না সত্যি সত্যি করেও ফেলব বিষয়টা এমন যেটা আমাদের বিশেষ করে বাঙালিদের সংস্কারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে আসলে এক একটা শব্দ হয় আমাদের কিছু কিছু সংস্কারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সংস্কার বললেই কিন্তু কুসংস্কার শব্দটাও সঙ্গে সঙ্গে চলে আসে তাই না ব্যাপারটা কিরম এ ধরুন বিয়ে বিয়ে মানেই প্রাথমিক একটা দেখাশুনো তারপরে পাকা দেখা তারপরে বিয়ের ফর্দ তৈরি করা এই যে একটা সনাতন পদ্ধতি দশকর্ম ভাণ্ডারে যাও এটা দাও ওটা দাও এটা অর্ডার দাও সেটা অর্ডার দাও তারপরে কাপড়ের দোকানে ছোট আরও যা যা আনুষঙ্গিক লাগে আর কি সেই সব কিছু নিয়ে মানে একটা বেশ কেনাবেচার মধ্যে দিয়ে উৎসব উৎসব ব্যাপার জন্য দুটো বাড়িতেই তৈরি হয়ে যায় বিয়ে শব্দটার সঙ্গে দুটো শব্দ ভীষণভাবে জড়িয়ে আছে ধরুন একটা হলো প্রজাপতি আরেকটা হলো শুভ দৃষ্টি খুব সুন্দর দুটো শব্দ না বললেই একটা শুভ শুভ মঙ্গলদায়ক কিছু বলে মনে হয় কিন্তু বলতো সব সময় কি তাই আমি বলবো না একটা বাংলা গান আমার মনে পড়ছে গানের লিরিকটা এত সুন্দর আর এত দুঃখের ওটাকে গান কেন আমি যদি কবিতা করেও বলি তাহলেও তার একটা চমৎকার ইম্প্যাক্ট হবে চন্দন আঁকা ছোট্ট কপাল মাঝখানে টিপ কুমকুম লাল তুমি কত সুন্দর লাল চেলি আর সানায়ের সুর মাথায় নতুন শিখির ময়ূর তুমি কত সুন্দর শুধু আজ থেকে তুমি অন্যের প্রথম যেদিন আলাপ হয়েছে ফুল ঝরা প্রান্তরে তোমাকে যে আমি সেদিন নিয়েছি এই প্রজাপতি করে আজ সেই প্রজাপতি করল তোমায় পর চন্দন আঁকা ছোট্ট কপাল মাঝখানে টিপ কুমকুম লাল তুমি কত সুন্দর প্রথম দেখার সময় যখন দুটি মন ধরা দিল দুজনার দুটি অবাক নয়নে কি শুভ দৃষ্টি ছিল সেই শুভ দৃষ্টি করল তোমায় পর চন্দন আঁকা ছোট্ট কপাল মাঝখানে টিপ কুমকুম লাল তুমি কত সুন্দর লাল চেলিয়ার সানায়ের সুর মাথায় নতুন শিখির ময়ূর তুমি কত সুন্দর শুধু আজ থেকে তুমি অন্যের শুধু আজ থেকে তুমি অন্যের খুব ভালো ভালো কথা মঙ্গলদায়ক কথা কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কি নিদারুণ হয়ে দেখা দেয় তাই না যদি প্রশ্ন করো আরে রহস্য রোমাঞ্চে আবার এমন দুঃখ দুঃখ রোম্যান্টিক কবিতার কথা বিয়ের কথা এসব আসছে থেকে আমি পাল্টা বলবো না এসে কোনো রাস্তা নেই তাই আসছে অনিবার্যভাবে আসছে কবিতার জগৎটাই তো রহস্যে ভরা তারপর বিয়ে এই ব্যাপারটাই কি কম রহস্যের বিবাহ মানে বিপূর্বক বহধাতু ঘ প্রত্যয় মানে একজনকে আজীবন বহন করবার প্রতিশ্রুতি এমন ব্যাখ্যা শাস্ত্রকারেরা দিয়েছেন কিন্তু বি বা হ তিনটে অক্ষরের খাঁজে খাঁজে লুকিয়ে আছে কোটি কোটি রহস্যের স্তর এ তো গেল রহস্য আর রোমাঞ্চ আহ বিয়ে সংক্রান্ত যেসব ব্যাপার স্যাপার সেগুলোর প্রতি পদক্ষেপে কি পরিমাণ রহস্যময় রোমাঞ্চের হাতছানি তা কি আর বলার অপেক্ষা রাখে রহস্য অংশ আরও আছে মানে তারও আগে এই ধরো হাত দেখা কোষ্ঠী বিচার সে যে রাজ্যটোক মণিকাঞ্চন নবম পঞ্চম বাপরে সব ঘন ঘোর রহস্যে ভরা জ্যোতিষশাস্ত্রের গমগমে জমজমার জগৎ তার মধ্যেও রহস্য গিজগিজ করছে বিখ্যাত বিখ্যাত সব উপাধিধারী যারা কি অসামান্য দক্ষতায় গ্রহ নক্ষত্রের নাড়ি ভুঁড়ি ঘেঁটে ইতিহাস ভূগোল বিজ্ঞান নাড়াচাড়া করে সব জটিল জটিল সমস্যার প্রতিবিধান বাঁধতে দিচ্ছেন এটাও কি কম রহস্যের গুন্দাম যখন মিলে যায় কি রোমাঞ্চকর ব্যাপারটা হয় বলতো অবশ্য এর ঠিক ভুল ভালো মন্দ দুটো দিকই আছে আজ যত রহস্য যত রোমাঞ্চ সবই জ্যোতিষকে ঘিরেই মানে জ্যোতিষশাস্ত্রকে ঘিরে আমি একটা অদ্ভুত গল্প পেয়েছিলাম জানেন গল্প বলবো না একটা গল্পের ক্রিম পেয়েছিলাম সময়টা কোন সময় বলি আশাপূর্ণা দেবী সবে মারা গেছেন এক দু মাসের মধ্যেই একটি পত্রিকাতে আশাপূর্ণা দেবীর অপ্রকাশিত রচনা বলে একটা লেখা ছাপা হয়ে বেরোলো খুব বেশি হলে দশ বারো লাইন আসলে ওটা কোনো গল্পই নয় একটা গল্পের স্কেচ করা আছে মাত্র ওটাকে বাড়িয়ে গল্পের একটা আকার দেবেন ভেবেছিলেন কিন্তু আমি সেই ছোট্ট লেখাটুকু পড়ে সত্যি কথা বলতে কি মনে হলো যে এর মধ্যে একটা বিস্ফোরক পদার্থ যেন লুকিয়ে আছে মানে একটা ওইটুকুনি গল্পের স্কেচ সেটা যে কত রকম দিকে তার গতি প্রকৃতি পাল্টে পাল্টে গেছে মানে অবিশ্বাস্য এমন একটা তাগির ভেতর থেকে এলো এরকম কখনো হয় না হয়তো আশাপূর্ণা দেবী বলেই হয়েছিল আমাদের বাংলা সাহিত্যের যতজন আছেন তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয়া সাহিত্যিক বাঙালির সামাজিক জীবনটাকে একেবারে কুড়ে কুড়ে খেয়েছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার গলদ কোথায় তার ভালো কোথায় সবটা সেই লেখাটা পড়ার পরে আমি মানে বলতে গেলে সঙ্গে সঙ্গে বসে পড়ে ওইটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করলাম একটু নাটকীয় রূপ দিয়ে আজ প্রথমে আপনাদের শোনাব সেই গল্পটা নামজার শুভ দৃষ্টি নিজের ভারী সারি থাবার মধ্যে থেকে জীবন শেকড় বার করা হাতটা নামিয়ে রেখে জ্যোতিষার্ণব শশধর চক্রবর্তী বললেন বয়স কত জীবনরতন বললেন এই তো পঞ্চান্ন ও তার এখন তিরিশটি বছর পৃথিবী চড়ে বেড়ান মশাই দাপিয়ে বেড়ান ও যত রকম পীড়াই আপনাকে নিপীড়িত করুক জমে আপনাকে ছুঁতে পারবে না আশির এদিকে তো নয় দেখি হুম পঁচাশি পঁচাশি আপনার পরমায়ু সব সর্বনাশ বলেন কি চক্রবর্তী মশাই আপনি যা এবারে বসিয়ে দিলেন আরো তিরিশ বছর এই দেখুন আপনি যে উল্টো কথা বলছেন মশাই সবাই তো এই পৃথিবীতে যতদিন পারে মাটি আঁকড়ে পড়ে থাকতেই চায় আমি চাই না আমি চাই না চক্রবর্তী মশাই আপনি জানেন না আমার জীবন কি দুর্বিষহ এই হাজার ব্যাধির শরীর অথচ ছেলেরা বলে বাবার বাতিক আর বৌমারা তো আর এক কাটি ওপরে মুখের ওপরেই বলে এত অত্যাচার করলে আর রোগ হবে না যে পেটে কাঁচকলা অব্দি হয় না সেই পেটে কাঁকড়া খাওয়া চিংড়ি মাছ খাওয়া এত লোভ ভুগলে তো আপনি একা ভোগেন না বাড়ি শুদ্ধ লোককে ভুগিয়ে মারেন লজ্জা করে না আপনার তবে বলুন চকতি বসাই এই অপমানের জীবন দিয়ে বেঁচে থাকতে ইচ্ছে হয় ইস আর যদি আপনার স্ত্রী পাশে থাকতেন এই লাঞ্ছনা এই গঞ্জনা আপনাকে সহ্য করতে হতো না মশাই আচ্ছা আমি বলি কি আপনি আরেকটি বিবাহ করুন জীবন রতনবাবু দেখুন শেষ বয়সে স্ত্রীর মতো জিনিস আর নেই জীবন রতন হাউ হাউ করে কেঁদে ফেলেন সে আর বলতে বুড়ো বয়সে যার বয়সে স্ত্রী নেই তার তো কিছুই নেই কিন্তু চক্ষতি ওরাই আমার এই বয়সে কি বয়সের কথা বলছেন মশাই ওদেশে আশি বছর পার করে লোকে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বিয়ে করতে ছোটে আর আপনি তো মোটে হ্যাঁ মানছি ছোটে ও দেশে সে ও দেশের ব্যাপার স্যাপার আলাদা এ পোড়া দেশে আমার হাতে কে মেয়ে দেবে আমি দেব হ্যাঁ, হ্যাঁ আমার হাতে আছে মেয়ে আপনার মেয়ে না না মানে সে কি আমার বয়সের যুগী হবে না না আমার মেয়ে না আমার স্ত্রী হ্যাঁ, আপনার স্ত্রী আগে হ্যাঁ আপনি আমি মোটামুটি মনে হয় একই বয়সী হব তা বয়সের দিক থেকে খুব একটা অযোগ্য হবে না কি বলেন কিন্তু আপনি মানে আপনার স্ত্রীকে প্রাক্তন স্ত্রীকে হ্যাঁ? আমি তাকে ডিভোর্স করে দিয়েছি ডিভোর্স হ্যাঁ? করা সেই মহিলাকে আপনি আমার ঘরে গোছাতে চাইছেন আহা চড়ছেন কেন জীবন বাবু কেন ডিভোর্স করেছি সেই কারণটা শুনুন আগে কারণ আর কি নিশ্চয়ই এত অশান্তি করেছেন যে এই বয়সেও আপনি সেই ঝাড় সহ্য করতে না পেরে না না জীবন ডিভোর্স করেছি একটি মাত্র কারণে আমার আয়ু আর মাত্র ছ মাস কি বলছেন হ্যাঁ ভাই নির্মম হলেও কথাটা সত্যি কিন্তু ওকে আমি এত ভালোবাসি যে ও বৈধব্য যন্ত্রণা সহ্য করবে ভেবে আমার মরেও শান্তি হবে না তাই বেঁচে থাকতে থাকতে ওর একটা হিললে আমি করে দিয়ে যেতে চাই জীবন রতন বাবু আপনার হাতে পড়লে ওর অন্তত এই অপরিণত বয়সে বিধবা হবার ভয়টা থাকবে না কিন্তু উনি মানে উনি কি এই বিয়েতে রাজি হবেন রাজি কি আর সহজে হন ভায়া ভায়াই বলি একটা মধুর সম্পর্ক যখন হতেই চলেছে অনেক কষ্টে অনেক বলে কয়ে তবে রাজি করিয়েছি জানেন রাজি হয়েছেন শুধু শুধু আমারই মুখ চেয়ে যাতে ওর একটা গতি হয়েছে জেনে আমি অন্তত মোড়ে শান্তি পাই আমি সত্যি বলতে কি একটি মনোমত পাত্রের সন্ধানেই ছিলাম আমার কি সৌভাগ্য ঈশ্বর আজ আপনাকে সরাসরি আমার সমীপে পাঠিয়ে দিয়েছেন কিন্তু চকতি অসাই মানে একবার ভেবে দেখুন আমার এই ব্যাধি জ্বর জ্বর দেহ নিয়ে ভাবনা করবেন না ভাবনা করবেন না মোটে ভাবনা করবেন না সে মেয়ে মানে আমি নিজের স্ত্রী বলে বলছি না সেবায় যাকে বলে ফ্লোরেন্স নাইটিঙ্গল রন্ধনে দ্রৌপদী সহিষ্ণুতায় সীতা আরো আরো অজস্র বিদুষী রমণীর এক উজ্জ্বল সমন্বয় কি বলবো আপনাকে এই নিধি ইহলোকে ফেলে আমায় আমায় চলে যেতে হবে জীবন বাবু অকালে একলা ভবিতব্য তাহলে চকতি মশাই মানে আপনি সত্যি সত্যি বলছেন বলছি বই কি আর এও বলছি মশাই শুভস্য শীঘ্রম জীবনবাবু আল্লাদে কাঁপতে কাঁপতে জ্যোতিষান্নবের চেম্বার থেকে বেরিয়ে মোড়ের মাথায় একবার স্থির হয়ে দাঁড়ালেন উত্তেজনায় আনন্দে তার তখন তুরীয় অবস্থা এদিক ওদিক সন্তর্পণে তাকিয়ে ছেলেরা বা ছেলের বউরা কেউই তাকে এ অবস্থায় এখানে দেখছে না এ ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত হয়ে রাস্তা পেরিয়ে সবেগে ঢুকে পড়লেন উল্টো দিকে দিলখুশ কেবিনে এখানকার মোগলাই পরোটার কষা মাংস যাকে বলে এক কথায় লাজবাব জ্যোতিষার্ণব বাড়ি ফিরেই গৃহিণীকে ডেকে বললেন হ্যাঁ হয়ে গেল বুঝলে সব ব্যবস্থা ভাগা করে ফেললুম ভদ্রলোক মানে জীবন রতন বাবুর পরমায়ু যা দেখলুম বড় জোর মাসখানেক এবারে পট করে আমার সঙ্গে ছাড়ান কাটানটা সেরে টপ করে ওর সঙ্গে মালা বদলটা করে ফেলো দেখি ব্যাস তোমার ওই আসন্ন মহাবৈদব্য যোগটা ওই বেটা চিমড়ে বুড়ো জীবন রতনের ওপর দিয়েই কেটে যাক তারপর তারপর ধুমধাম করে একখানা বিধবা বিবাহ করে ফেলবো গো বিদ্যাসাগর মশাই সজ্ঞ থেকে আশীর্বাদ করবেন গো পুষ্পবৃষ্টি করবেন তোমার সঙ্গে আমার আবার নতুন করে হবে শুভ দৃষ্টি আজকে যাচ্ছ বরের সাজে গলায় মালা পরে কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে গোলাপেতে কাটাই আছে তাতেই আছে গন্ধ বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান ওগো বিয়ে করে যেজন সুখী সেজন পুণ্যবান শুনছো ঠিক এইরকমই বিতর্কিত পটভূমিতে এর পরের কাহিনী এবার শোনাব কাবেরী রায়চৌধুরীর গল্প অবলম্বনে নীলা আরও ঘন ঘোর বিতর্কিত পটভূমিতে নীলা এখানেও বিষয় বিয়ে এখানেও আছেন একজন জ্যোতিষী কিন্তু রহস্য এখানে আরো ঘনীভূত কাবেরী রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে এবারের গল্প নীলা নীলা বাম হাতের অনামিকায় রক্তমুখী প্রবাল আর মধ্যমায় ক্যাটসাই আর ডান হাতের তর্জনীতে নীলা এতেই হয়ে যাবে আপনার হাত যা বলছে তাতে একটা গমে তো অবশ্যই ধারণ করতে হবে রাহু কেতু সবই তো বক্রি কথা নয় দীর্ঘ একটি নিঃশ্বাস পতন হল মঞ্জুলিকার বুকের পাঁজর এপাশ ওপাশ করে ভাবনাটা একটু বেশি হয়ে গিয়েছিল বোধহয় ফ্যাল করে তাকিয়েছিল স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী শ্রী আবির লালের মুখের দিকে মুখের দিকে তাকিয়েছিল বটে কিন্তু মঞ্জুরিকার দৃষ্টি ছিল গন্তব্যহীন মনে মনে হিসেব করছিল সে কত কত খরচ হতে পারে তিন চারটে পাথরের আংটি তৈরি করতে শহরের বিখ্যাত জুয়েলারি শপ এখানেই সোম বুধ আর শনিবারে বসেন শ্রী আবির লাল মাপা সময় বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা তারপরেই ছোটেন অন্য চেম্বারে ক্লায়েন্ট পিছু কুড়ি মিনিটের বেশি সময় তাই দিতে পারেন না মঞ্জুরিকার ভাবলেশীন মুখের ভাব দেখে উসখুস করলেন দু এক সেকেন্ড ইয়ে তারপর বললেন দেড় থেকে দু মাসের মধ্যে ফল পাবেন ম্যাডাম আর কিছু জানার আছে জ্ঞানে ফিরেছে মঞ্জুলিকা মাথা নাড়ল না আগেও একজনের কাছে গিয়েছিলাম বুঝলেন জারকান আর পলা পড়তে বলেছিলেন ভদ্রলোক কিছু তো হলো না পড়লাম মাস তিনেক রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে এক পাক ফিরলেন আবিল্লাল মুখে অতি প্রাজ্ঞের হাসি মাথা নাড়লেন বললেন সবাই যদি জ্যোতিষ শাস্ত্রটা জানতো তাহলে তো আর কথাই ছিল না ভুয়ো জ্যোতিষী আর হাতুড়ে হোমিওপ্যাথিক ডাক্তারে ভরে গিয়েছে শহরটা যে যেভাবে পাচ্ছে জাগে আর কোনো প্রশ্ন করতি বললেন না তো কাগজটা খুলুন আই মিন প্রেসক্রিপশন সব পেয়ে যাবেন নমস্কার নমস্কার অর্থই এইবার আপনি আসুন এটুকু বুঝতে দেরি হল না মঞ্জুলিকার বড় জ্যোতিষী তার হাবভাবই আলাদা প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল মনে টু দ্য পয়েন্ট প্রশ্ন আর উত্তর দেন আবির লাল যে প্রশ্নগুলো মনে ছিল সেগুলো এইরকম কাজ হবে তো ধরুন যদি না হয় আসলে দু তিনজন জ্যোতিষী তো ঘুরলাম আপনার উপর যদি অনেক ভরসা আমার এক বন্ধুর তো বাচ্চা হচ্ছিল না আপনি কি যেন পড়ার বিধান দিলেন আর আপনার সময় মতোই কনসিভ করে গেল কত হতাশা নিয়ে এসেছি বুঝতে পারছেন তো এই সব কথাগুলো মনের মধ্যে ঘুরেই বেড়ালো মুখ ফুটে বলা হলো না আচ্ছা নমস্কার বেরিয়ে এলো মঞ্জুলিকা বেরোনোর সময় দৃষ্টি আড়ালো না রিসেপশনে উপবিষ্ট সুবেশ সুবেশা মানুষগুলির কেউ খুশি মুখ কেউ সামান্য দুশ্চিন্তায় কিন্তু প্রায় সকলেরই আঙুলে অন্তত একটি পাথরের সদর্প উপস্থিতি এদের দেখলে মনে সন্দেহ হওয়ার কারণ থাকে না কোনো কারো মধ্যেই জীর্ণতা নেই দীনতা নেই অন্তত ভালো একটু আশার আলো যেন দেখতে পাচ্ছে মঞ্জুলিকা দোকানেই রিসেপশনে জিজ্ঞেস করে নিল খরচ কত হতে পারে উত্তর এলো প্রায় যন্ত্রের মতো তিনটে মিলিয়ে আঠাশ হাজার আর নীলা আরো বাইশ সোনা ছাড়া সুবেশা বিক্রেতা মেয়েটির এই মূল্যবান যেন ঠোঁটস্থ প্রায় পঞ্চাশ ব্যাংকে কত আছে মনে পড়ছে না পাসবুকের চেহারাটা মনে করার চেষ্টা করলো মঞ্জুলিকা লাস্ট খরচ কি করেছি ও হ্যাঁ অনুপমের জন্মদিনের গিফট কেনার জন্য দেড় হাজার তুলেছিলাম পাসবই আপ টু ডেট করা হয়নি তারপর তার আগে জমা পড়েছিল বড় মামার পাঠানো মাসোহারা আড়াই হাজার বিয়ের পর থেকে এই টাকাটা মঞ্জুরিকার বড় মামা পাঠান হাত খরচ হিসেবে যেহেতু তাঁরই তাড়ায় তার আর কলেজের পাঠ শেষ করা হল না এবং মামার পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ে হয়ে গেল মঞ্জুলিকার তাই বোধহয় এই প্রায়শ্চিত্ত মেয়ে কিছু রোজগার করে না জামাইয়ের হাত তোলা হয়ে থাকবে এই ভাবনা থেকেই তিনি বলেছিলেন জামাইয়ের কাছে কিছু চাস না মঞ্জু আমি হাত খরচ পাঠাবো মামিকে কেন কাউকে বলবি না দীপঙ্কর জানতে চাইলে শুধু বলবি মামা বরাবরই হাত খরচ দেন ব্যাস পঞ্চাশ ভাবতে ভাবতে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো মঞ্জুলিকা দীপঙ্করের ফেরার আগে ফিরতে হবে নাহলে আজ না হয় কাল সে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক জিজ্ঞেস করবি মঞ্জুরিকা চাকরি করে না ফলে বন্ধুবান্ধব বেশি নেই বাড়ির বাইরে যাওয়া মানে দোকানপাট করা অথবা মামার বাড়ি যাওয়া নিজের সুবিধের জন্য চারটে বালিশের ঢাকনা কিনে ফেলল মঞ্জুরিকা মাথার মধ্যে পঞ্চাশ হাজারের চিন্তাটা আঠার মতো লেপটে আছে এর আগে দুটো স্টোন কিনতেই সাড়ে সাত হাজার পড়েছিল ঘরের উপর ছিল তাই মেকিং চার্জ ছাড়া আর কিছুই দিতে হয়নি শেখরাকে এবার শুধু স্টোনেই প্রায় পঞ্চাশ হাজার সব খরচ একটা অর্থ পাবে যদি অনুপমের সঙ্গে সম্পর্কটা পাকাপাকি হয় তাহলে আর কোনো দুঃখই থাকবে না মনে আঠাশ হাজারের একটু বেশি খরচ পড়ল দুটো আংটি তৈরি করতে তিথি নক্ষত্র দেখে তা ধারণও করেছে মঞ্জুলিকা চার আঙুলে চারটি আংটি এখন মঞ্জুরিকা ঘোরে ফেরে আর আঙুল মেলে দেখে তার আঙুলগুলো সুন্দর তাতে আংটিগুলো মানিয়েছেও বেশ দীপঙ্কর জিজ্ঞেস করেছে এর মধ্যেই সহাস্য বিদ্রুপে আগে তো দুটো ছিল চারটে হলো কি করে বাচ্চা পারছে নাকি আংটিগুলো মামা দিয়েছেন কেন তোমার আর রত্ন ধারণের কি দরকার পড়লো দিব্যি তো আছো কাচ্ছ দাচ্ছ বগল বাজাচ্ছ হ্যাঁ। সঠিক স্থানেই ধাক্কা দিতে জানে দীপঙ্কর ধাক্কার চাইতেও সঠিক শব্দ বোধ হয় খোঁচা দেওয়া স্থানে বারবার খোঁচা লাগলে তা যে বিশ্বে গিয়ে মৃত্যু পর্যন্ত ডেকে আনে এই সত্যটিই হয়তো দীপঙ্করের জানা হয়তো তাই ইচ্ছাকৃত বারবার এই উচ্চারণ খাচ্ছ দাচ্ছ বল বাজাচ্ছ দিব্যি আছো আগে এসব কথার উত্তর দিতে গিয়ে কেঁদে ফেলত মঞ্জুরিকা অনুপম জীবনে আসার পর থেকে তলে তলে তার জীবনের ধারাটাই বদলে গেছে সে উপলব্ধি করতে পারে এখন আগামী দিন বলতে আগে কিছুই ছিল না সমস্ত দিনগুলোই শুধু বর্তমান বর্তমান আর বর্তমান বর্তমান শুধু অতীত হয়ে যেত কিন্তু গত দুটো বছর তার কাছে দিন মানেই আগামী দিন স্বপ্নগুলো এইভাবে আসে একটার পর একটা অনুপম সাথীর কাছ থেকে মুক্তি পেয়েছে উল্লাসে সেই সংবাদ দিচ্ছে তাকে আর মঞ্জুলিকা দীপঙ্করের মুখের সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে বলছে আমি চলে যেতে চাই অনুপমকে বিয়ে করছি আমার জন্য তোমার খরচা করতে হবে না ধরে নিও কোনো রাস্তার কুকুর বেড়ালকে এতদিন খাইয়েছিলে তারপরই মুক্তি ভালোবাসা দেবে আর নেবে তারা পরস্পর মঞ্জুলিকা আর অনুপম সেই ভালোবাসা যার আবেগ সমুদ্র তলদেশের চেয়েও গভীর মঞ্জুলিকা শুধু বাঁচার জন্য একটি প্রশস্ত কাঁধ আর একটা চওড়া বুক চেয়েছে আর তো কিছু নয় আর কিচ্ছু নয় সে তো নিম্নবিত্ত কনজারভেটিভ এক পরিবারের মেয়ে ছিল সে বাড়ির রক্ষণশীলতা আজকের দিনেও চোখে পড়ার মতো সে বাড়িতে মেয়েরা এখনো রাত্রিবাস পড়ে না সে বাড়িতে মেয়েরা সতেরো হতেই শাড়ি পরে পুরুষেরা ঘরে ফিরলে মেয়েরা পা ধোয়ার জল দেয় গামছা দিয়ে মুছিয়ে দেয় পা সেই পরিবারে বড় হওয়া মেয়ের কেন দ্বিতীয় পুরুষে মন গেল পাপ পাপ বোধ হতো মঞ্জুলিকার প্রথম প্রথম ঈশ্বরের দরবারে কি কৈফিয়ত দেবে বুঝে উঠতে না পেরে নিজেকে সরিয়ে আনতে চেয়েছে মঞ্জুলিকা কতবার তবু উপলব্ধি হল ভালোবাসার চেয়ে বড় আর কিচ্ছু নেই অনুপম আর সে পরস্পরের জন্যে দুজনে দুজনের কাছে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু প্রত্যাশা করে না দিব্যি আছো খাচ্ছ দাচ্ছ বল বাজাচ্ছ দিব্যি আছো খাচ্ছ দাচ্ছ বল বাজাচ্ছ দিব্যি আছো দীপঙ্করের হুল ফোটানো কথা সোজা বুকে গিয়ে বেঁধলেও আঙুলগুলো সামনে মেলে নতুন আংটি দুটোকে দেখল মঞ্জুলিকা এই মুহূর্তে কোথা থেকে যেন বল পেল ভরসা পেল আর বেশি দিন খরচ করতে হবে না তোমায় কি কি বললে এমন তীক্ষ্ণ উত্তর আচমকা প্রত্যাশা করেনি দীপঙ্কর ভুরু কুঁচকে চোখের কোনা দিয়ে দেখল তাকে কিছুক্ষণ সে দৃষ্টি সহ্য করা যায় না কণ্ঠস্বর দীপঙ্করের তীব্র ঝাঁজ ডিপ্লোম্যাটিক ডায়ালগ দিচ্ছ যে কথাটার মানে আর একটু খোলসা করে বলো আমার বুদ্ধিটা আবার তোমার মতো মণিমাণিক্য রত্নরাজি খচিত নয় কি না আমার মরণ কামনা করে এই আংটি দুটো পড়েছি তুমি খুব শিগগির মুক্তি পাবে তাই বলে সুইসাইড করো না আবার যাওয়ার আগে লতাগুল্ম ঝোপঝাড় সহ একটি বাঁশ যেন সেট করে যেও না পেছনে <laughs> মঞ্জুলিকার চোখ উপচে গেল জলে আঁচল দিয়ে মুছেও নিল দ্রুততার সঙ্গে হ্যাঁ এই উত্তরই তো প্রত্যাশা ছিল কিন্তু না আর কাঁদবে না মঞ্জুলিকা অনুপম আছে না লালের গণনা প্রতিকার বিধির অনেক সদর্থক গল্প শুনেছে মঞ্জুলিকা হবেই একটা বিহিত হবেই আরো তিনটে মাস কেটে গেল উল্টে পাল্টে আংটিগুলো দেখে মঞ্জুরিকা এর মধ্যেই অবিজ্ঞাপিত এক জ্যোতিষীর কাছেও গিয়েছে এক পরিচিত সূত্রে মানুষটি তার হাত দেখে বলে দিয়েছেন হ্যাঁ সম্পর্কটি দানা বাঁধবে কিন্তু আরও দশ বছর বাদে কোনো গ্রহরত্ন কিচ্ছু করতে পারবে না বরং এর মধ্যে অপ্রত্যাশিত উৎক ঝঞ্ঝাটে আপনার আসা যাক মোটের ওপর পরিস্থিতি তেমন অনুকূল নয় আর এই মুহূর্তে আমি আপনাকে না এখন কোনো স্টোন পড়ার পরামর্শ দেব না মানুষটার কথাবার্তা বেশ চাঁচা ছোলা যদিও বিশেষ মনোভূত হয়নি মঞ্জুলিকার তাই দ্বিতীয়বার আর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেনি সে অনুপমের সঙ্গে এর মধ্যে তার কথা হয়েছে কিন্তু ভালোবাসার ভরসা করার একমাত্র মানুষটার সঙ্গে এইভাবে কথা বলতে কি মন চায় কেন তুমি ডিভোর্স পাচ্ছ না আসলে তুমি তুমি চেষ্টা করছো না ঠিক মতো আমি চেষ্টা করছি না ওই মহিলার হাত থেকে মুক্তি পেলে কালীঘাটে এক লক্ষ টাকার পুজো চড়াবো মঞ্জু কিন্তু কিন্তু আইন এখন সব মেয়েদের ফরে উল্টে ওই আমার নামে অভিযোগ আনছে অ্যাডাল্টারি তাহলে তাহলে এইভাবেই সারা জীবন আমি ওই অমানুষটার কাছে পচে গলে মরব তোমার মুখে কোনো দিনও মাথা রেখে ঘুমোতে পারবো না আমি সেটাই বলে দাও জানি না চেষ্টা তো করছি আমি চেষ্টা করো চেষ্টাই করে যাও তোমরা তোমরা সব এক জাতির মিথ্যে স্তোক বাক্য দিচ্ছ যাও আর ফোন করব না আর কোনো দিনও ফোন করব না আমি আর ফোন করব না আর কোনো দিনও ফোন করব না বারবার বলেও আবারও ফোন করেছে মঞ্জুলিকা তার যা দ্বিতীয় কোনো আশ্রয়স্থল নেই আবিলালের সঙ্গেও এর মধ্যে ফোনে কয়েকবার কথা হয়েছে তার প্রথম দিনের পরিচয়ের কাঠিন্য দূর হয়ে গেছে আবিলাল তাকে আশ্বস্ত করেছেন ধৈর্য ধরুন হবে হবে কিন্তু কবে নীলা কেনার সামর্থ্য আমার নেই বিশ্বাস করুন তার বদলে যদি সবুরে মেয়া ফলে মঞ্জু দেবী কথাটা মানেন তো আপনার যা দশা চলছে এখন তাতে রাহু আপনার লগ্নের অন্তর্গত কেতুর অবস্থাও সন্তোষজনক নয় তাছাড়া ওভারঅল এখন শনি খুব খারাপ অবস্থানে রয়েছে গোটা ভারতবর্ষের রাশিচক্রে তাই শুভ ফল পেতে কিঞ্চিত বিলম্ব হচ্ছে কি করা যাবে বলুন গেল আরো কিছুকাল আবার ফোন দাদা তিন মাস হয়ে গেল তো কে বলছেন দাদা মঞ্জুলিকা চ্যাটার্জি গড়ফা থেকে সে যে হ্যাঁ কি যেন প্রবলেম ছিল আপনার দাদা জীব জড়িয়ে যায় মঞ্জুলিকার পরকিয়া প্রেমের সাফল্যের কথা বারবার জানতে চাইবে কি করে তবু বলে দাদা ওই যে আমার বিয়ের ব্যাপারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হবে হবে হবে এক কাজ করুন তো আসুন তো একবার আমার পার্সোনাল চেম্বারে ঠিকানা লিখে নিন পার্সোনাল চেম্বারে বললাম এই জন্যে কারণ তাহলে একটু বেশি সময় নিয়ে খুঁটিয়ে দেখতে পারবো আর কি গড়িয়া পেরিয়ে আরও ডানদিক বাঁদিক করতে করতে অবশেষে আবিরলালের জ্যোতিষালয়ের সন্ধান পাওয়া গেল অদ্ভুত বাড়িটা বেশ ঘন লোকালয়ের মধ্যে থেকেও তার চারপাশ জুড়ে অসম্ভব নির্জনতা বাড়ির প্রবেশপথটা সংকীর্ণ এবং বেশ লম্বা পায়ে চলার ইটের পথে জায়গায় জায়গা শ্যাওলা চলেছে ঢোকার মুখেই মেন রোডে ল্যাম্পপোস্টে একটা টিমটিমে আলো বাড়িটা দোতলা দোতলার দিকে তাকালেই মনে হয় ঝুল বারান্দাটা ভেঙে পড়বে যখন তখন পুরনো বাড়ির ফাটলে ফাটলে অশ্বত্থ আর বটের চারারা বেশ যুবক যুবক একতলায় মেন দরজায় বেল বাজানোর আগে মঞ্জুরিকার হাত পায়ে কেমন একটা ঝিমঝিম ভাব হলো বাজাবে কি বাজাবে না ভাবল দু চারবার তারপর বেল বাজানোর মিনিট দুই পরে বেশ ব্যায়াম চর্চিত চেহারার এক যুবক এসে দরজা খুলে দিল আসুন আপনি মঞ্জুলিকা চ্যাটার্জি দরজা খোলা মাত্রই মিঠে করা অদ্ভুত একটা গন্ধ পেল মঞ্জুলিকা সেটা যুবকটির মুখের গন্ধ হতে পারে অথবা সমস্ত বাড়ির গন্ধও হতে পারে বলেই তার মনে হলো মুখে চোখে একটা ভয়ের ভাব ফুটে উঠেছিল নিশ্চয়ই যুবকটি বলল আমাদের পরিবেশটাই এমন আসুন উনি আপনার জন্যই অপেক্ষা করছেন ভয়ের কিছু নেই ভয় না না ভয় পাবো কেন হাসির চেষ্টা করল মঞ্জুলিকা একতলার ঘরটাকে ভাগ করে দোতলা করে নেওয়া হয়েছে ছোট কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠেই দেখতে পেল লাল রঙের একটা উজ্জ্বল আলো ঘরটাকে রহস্যময় করে তুলেছে গা ছমছম করে উঠল মঞ্জুরিকার ঘর ভর্তি ধুনোর ধোঁয়া একটা অদ্ভুত ধোঁয়াশার জাল সৃষ্টি করেছে তার মধ্যেই মা কালীর মূর্তি সামনে উপবিষ্ট আবির লাল মঞ্জুরিকাকে দেখে বললেন আসুন আসুন পুজো শেষ করলাম মাত্র ভয় করছে না হৃৎপিণ্ডটা যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে মঞ্জুরিকার তবু মুখে একটা হাসির চেষ্টা করল প্রাণপণ বসো এ যেন এক অন্য আবির্ভাব ঊর্ধ্বাঙ্গ অনাবৃত নিম্নাঙ্গে রক্তবর্ণ কৌপিন মাত্র মানুষটি ঘোর কৃষ্ণবর্ণ পেটানো মজবুত শরীর তার ছাতি জুড়ে ঘন রোম লাল আলো আর ধুনোর ধোঁয়া সহ্য হয়ে যেতেই সে দেখতে পেল আবির লালের দুটো চোখ যেন রক্তবর্ণ জবা বসো আরে স্বচ্ছন্দ হয়ে বসো মঞ্জুরিকার হাত ধরে প্রায় টেনে পাশে বসালেন আবির লাল বসো বসো দেখি তোমার হাতটা দাও দাঁড়াও লাল বাতিটা নিভিয়ে বড় আলোটা জেলে দি গুরু গম্ভীর মুখে মঞ্জুরিকার হাতের রেখাগুলোর ওপর দিয়ে শ্রী আবিল্লাল তার আঙুলগুলোকে সরীসৃপের মতো চালালেন ভয় কেটে যাচ্ছে মঞ্জুলিকার ভয় কেটে যাচ্ছে কেমন দেখছেন আমি যদি বলি আবির লালের গণনা ব্যর্থ হয় না তুমি তোমার ভালোবাসাকে পাবে সশরীরে দেহে মনে এমনভাবে পাবে যার থেকে তোমার ইহ জীবনে আর মুক্তি নেই একমাত্র মৃত্যুই পারবে তোমাদের বিচ্ছেদ ঘটাতে বিশ্বাস হচ্ছে যে ইচ্ছা লালন করে আসছে এত দিন ধরে মনে মনে সদর্থকভাবে তা পূরণ হবে ভাবতেই সর্বাঙ্গ কাঁপছে যেন মঞ্জুলিকার বিশ্বাস অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে অপলকে আবিল্লালের মুখের দিকে <laughs> কেমন অর্থবহ হাসি হাসলেন আবিল্লাল অর্থবহ হলেও তার অর্থ যেন বুঝতে পারল না মঞ্জুলিকা কি বলা যাবে একে ধন্ধে ফেলা হাসি আবারও বললেন কটা দিন ধৈর্য ধরা যায় না মাঝে এসো কয়েকটা পুজো করব আমি তোমার জন্যে এই পুজোয় তোমাকে চাই আগামী মঙ্গলবার ঠিক পৌনে সাতটার মধ্যে আসবে শুভ দিন সাতটায় পুজোয় বসব যজ্ঞের জন্যে কিছু খরচ হবে ধরো হাজার তিনেক টাকা আবির দৃষ্টি স্থির সেই দৃষ্টির সামনে সম্মোহিতের মতো ঘাড় নাড়ল মঞ্জুলিকা মঞ্জুলিকা যেন কি এক নিষিদ্ধ কাজে নেমে পড়েছে চুপিসারে ব্যাংক থেকে টাকা তুলেছে বুকের মধ্যে এই কটা দিন থেকে থেকেই অজানা এক আশঙ্কার ছমছমে পদধ্বনি থেকে থেকেই ভয় অনুপমকে ফোনেই জানিয়েছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী এইসবে এসব জ্যোতিষ বিশ্বাস করো তুমি না করার কি আছে জ্যোতিষশাস্ত্রকে তুমি ভাল না মনে করতে পারো কিন্তু আমার বিশ্বাস আছে অবশ্য আর একজন জ্যোতিষী বলেছে হবে না শব্দটা উচ্চারণ করতে সমস্ত মন বিদ্রোহ করে উঠল মঞ্জুলিকার তাই কথাটা শেষ হলো না অর্ধ সমাপ্ত রয়ে গেল কি বলেছে হবে না হ্যাঁ, পাথর টাথর পরে কিছু হয় না বলেছে ওইটাই সত্যি মঞ্জু ওকেই পারলে বিশ্বাস করো চেষ্টা তো করি তোমাকে পাওয়ার জন্য আমি কত দূরে যেতে পারি দেখি এত লোক পাথর পরে কিছু যদি না হতো তাহলে রোজ রোজ এতগুলো মানুষ বোকা হতো আমার মামারই তো ডায়মন্ড পরে ব্যবসা কি দারুণ খুলে গেল তার আগে তার আগে ধুক ধুক করে চলছিল ব্যবসা তাহলে করো তোমার মন যা চায় না হলে তো আবার বলবে আমার ইচ্ছা নেই তাই বাধা দিচ্ছি হবে হবেই কিছু জীবন পণ করে শেষ পর্যন্ত দেখব আমি শেষ পর্যন্ত মনের উপর তো কারোর কোনো নিয়ন্ত্রণ নেই অজানা মন মাঝে মাঝে কু গায় আবার কখনো কখনো অজানা সুখ বোধে উদ্বেলিত হয় দীপঙ্করের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি আর তারপর অনুপমের সঙ্গে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার প্রতিটি পল যেন বছর সমান লাল ঘর ভেতরে তখন ধূপ ধুনোর গন্ধ আর ধোঁয়ার ধোঁয়াশা যজ্ঞ শুরু হওয়ার একটু আগেই পৌঁছে গেছে মঞ্জুরিকা একখণ্ড রক্তবর্ণ কৌপিন পরিহিত আবির লাল বাকছালের ওপর বসে আছেন সামনে মা কালীর মূর্তি ইশারায় তাকে দাঁড়াতে বললেন দরজার সামনেই ঢুকবো না মাথা নেড়ে ইশারায় সংকেত দিলেন না ঠিক তখনই আগের দিনের সেই যুবকটি তাকে ডেকে নিয়ে গেল পাশের আর এক কুঠুরিতে আপনার শাড়ি জামা কাপড় ছেড়ে ঘরের ভেতর যে লাল কাপড় আছে ওটা পরে আসুন ঘরের মধ্যে ঢুকলো মঞ্জুলিকা দরজা বন্ধ করল হাতে তুলে নিল কাপড় একে তিন হাত কাপড় মাত্র এই কাপড়ে না এই কাপড়ে সমস্ত শরীর ঢাকা যায় না তবু লজ্জা দ্বিধা আর অসীম কুণ্ঠার মধ্যেও রক্তিম বস্ত্রখণ্ডটি গায়ে জড়িয়ে নিল মঞ্জুলিকা ঊর্ধ্বাঙ্গের কিছুটা অংশ আর নিম্নাঙ্গে হাঁটু পর্যন্ত কষ্ট করে আবৃত হল মাত্র পুজো যোগ্য সবই ঠিক আছে তবু এইভাবে আবির সামনে ভাবতেই আবার জড়তা ওদিকে যুবকটি দরজায় ধাক্কা দিচ্ছে কি হলো মঞ্জুরিকা দেবী কি হলো কি হলো আপনার সময় চলে যাচ্ছে যে মঞ্জুরিকা দেবী হলো আপনার গুটনো কেন্দ্রর মতো দরজা খুলে বেরিয়ে এলো মঞ্জুরিকা আবিলাল ইশারায় বসতে বললেন তাকে তার পাশে ক্রিম cring, rong, rong, what? Ding, sing, cring, la, rang. দুর্বোধ্য রিং রিং শব্দ উচ্চারণ করে পুজোয় মন দিয়েছেন শ্রী আবির লাল এক প্রস্থ পুজো পাঠের পর পাথরের গেলাসে এক প্রকার পানীয় দিলেন মঞ্জুলিকার হাতে বললেন সেবন করো সেবন করো মঞ্জুলিকা সেবন করো ওম ক্রিং is ring, ring. আরেকটু পর ঘরের লাল আলোটা নিভে গিয়ে জ্বলে উঠল তীব্র নীল আলো মঞ্জুরিকা অশ্বারোহীর মতো উপবিষ্ট শ্রী আবির লালের ওপর তার দীর্ঘ কেশ উদ্দাম সেই যুবকটি পেছন থেকে তাকে মর্দন করছে উন্মাদিনীর মতো ক্লান্ত হাসছে মঞ্জুলিকা এমন হাসি যা এর আগে সে কোনোদিন কখনো হাসেনি ভঙ্গিমা পরিবর্তন হলো মুহূর্তেই আবির লাল ও যুবক দুজনেই তখন মাংস খাদক আর হরিণী স্বেচ্ছায় বিলিয়ে দিচ্ছে তার শরীর পূত যজ্ঞের বিচিত্র ক্রিয়া বিক্রিয়া প্রক্রিয়ায় মঞ্জলিকার সব কিছু তখন বিস্মৃতির অতলে ভোরের দিকে চেতনার জাগরণ হল মঞ্জুলিকা চোখ মেলল ধীরে ধীরে দেখতে পেল উলঙ্গ উন্মাদিনীকে সবকিছু স্মরণ করে সমস্ত ঘটনা আনুপূর্বিক বুঝে ওঠার আগেই দেখতে পেল সামনেই টেবিলের ওপর রাখা একটা টেলিভিশন সেট সেখানে প্রদর্শিত হচ্ছে নীল চিত্র এরপর আর কোনো কথা বলার থাকে কি বোধহয় না আসলে জীবন এইরকমই রহস্য রোমাঞ্চের ঠাসা ভরপুর শুভ দৃষ্টিতে আমার সঙ্গে ছিল অনিন্দিতা বসু আর নীলাতে নীলাঞ্জনা সৌমিত্র বসু দেবাশিস ঘোষ রবীন সেনগুপ্ত প্রীতি শেখর এবং মনু মুখোপাধ্যায় নানা রকম মিউজিক আর সাউন্ড এফেক্ট দিয়ে রহস্যের জাল বুনেছে রাজা সেনগুপ্ত আচ্ছা বলো কেমন লাগছে তোমাদের এই রহস্য রোমাঞ্চ সিরিজ আসছে সে আসছে আমার কিন্তু জানতে খুব ইচ্ছে করছে জানাবে প্লিজ হ্যাঁ এস এম এস তো করতেই পারো এক কাজ করো তোমার মোবাইল ফোনটা হাতে নিয়ে মেসেজে চলে যাও তারপর টাইপ করো আর আর মানে রহস্য রোমাঞ্চ কোড আর আর একটা স্পেস দাও লেখো নিজের নাম আবার একটা স্পেস তারপর লিখে দাও মতামত কেমন লাগছে তোমার বাস টুক করে পাঠিয়ে দাও five six five six nine এই নম্বরে অপেক্ষায় রইলাম বন্ধু তোমার এস এম এর জন্যে